বিজয় সকলেরই কাম্য কিন্তু সে বিজয়ের মালা অর্জন করতে প্রয়োজন অনেক ত্যাগ অনেক তিতিক্ষার সকল প্রতিবন্ধকতার দেয়াল টপকে যারা এগিয়ে যায় লক্ষ্য পানে তারাই অর্জন করে সাফল্যের বিজয় মুকুট আজও ইসলামের বিজয় ছিনিয়ে আনতে মুসলমানদের মুক্তি আন্দোলনকে সাফল্যের সোনালী আলোয় উদ্ভাসিত করতে আমাদের হতে হবে দুর্দান্ত সাহসী সর্বোচ্চ ত্যাগী ও দৃঢ় সংকল্পবদ্ধ আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে বিজয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে হৃদয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় জুলুমের করে পরে কাজে কত দিশাহারা আঘাতের শব্দ শুনে জুলুমের যাতা করে পড়ে কাঁদে কত জনে অলস জাগে না তবু যেন ধরা শীর্ষা কানে বাতাসে গতি হারায় তাদের ইয়ার্তনা দে পাখিরা দিশাহারা শব্দ শুনে এভাবে চললে কবু আসবে না বিজয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় আকাশে উঠতে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে চলতে হবে বিজয়ের প্রসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় বদলের খুঁজে থেকে তারা আসিয়েছে সেই অভিজয় নিজেদের দিন কথা ইতিহাস ভুলে গেলে জিহাদি কাফেলাটা নিমিশে থেমে যাবে বদরের খুদে দল মানেনি কো পরাজয় দৃঢ়বল থেকে তারা আসিয়েছে সেই অভিজয় নিজেদের বীর কথা ইতিহাস ভুলে গেলে জিহাদি কাফেলাটা নিমিশে থেমে যাবে তুলে ধরো আগুন পরিচয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে আকাশে উড়তে হবে জমিনে চলতে হবে পানিতে ভাসতে হবে আগুনে জ্বলতে হবে বিজয়ের প্রাসাদ এত সহজ কথা নয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয় এ পথে চলতে হলে খুন ঝরাতে হয়